হাদিস নম্বর বারো عن انس رضي الله عنه قال كان اكثر دعاء النبي صلى الله عليه وسلم اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহর নবীর অধিকাংশ সময়ের দোয়া আনাস রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের অধিকাংশ সময়ের দোয়া ছিল আল্লাহম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়াফিল আখেরতি হাসানাহ ওয়াকিনা বন্নার অর্থাৎ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতে সর্বপ্রকারের কল্যাণ প্রদান করুন এবং পরকালেও সর্বপ্রকারের কল্যাণ প্রদান করুন আর আমাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড হতে পরিত্রাণ দান করুন শাহেহ বুখারি হাদিস নম্বর ছ হাজার তিনশো উননব্বই এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর তেইশ হাইফেন বন্ধনের মধ্যে দু হাজার ছয়শো অষ্টআশি তবে হাদিসের শব্দগুলি শহেহ বখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে আট নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক যে ব্যক্তি জেনে শুনে প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক সততা ও একনিষ্ঠতার সহিত ইমান আমল এবং চরিত্র ঠিক রাখতে পারবে সে ব্যক্তি দুনিয়াতে এবং পরকালে সুখ শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবে দুই এই দোয়াটির মধ্যে সর্বপ্রকার মঙ্গল নিহিত রয়েছে তাই মুসলিম ব্যক্তি যেন এই দোয়াটি অধিকতর পাঠ করে এবং হারাম ও সন্দেহের বিষয়গুলি থেকে নিজেকে রক্ষা করে